إلهي إلهي إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ঢাকার চকবাজার ট্র্যাজেডির পর আপনারা নিশ্চয়ই শোকাহত অল্লাহি তপ্ত আগুনে ঝলসে যাওয়া বনি আদমের লাশগুলো পুরে ভস্য হওয়া ভবন আর বিধ্বস্ত চিত্রগুলো অনলাইনে বারবার ঘুরে ঘুরে আসছে সন্তানহারা মায়ের সেই বাকুলতা বাবার জন্যে যমজ শিশু সন্তানদের হাহাকার এসব দেখে কান্না থামানো কিছুতেই সম্ভব নয় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা আশি ছাড়িয়ে গেছে শতাধিক মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে বেদনায় কাতরাচ্ছেন আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ যে ঠিক কত হয়েছে তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা কঠিন হাদিস এসেছে আল্লাহর রাস্তায় জীবন দানকারী ছাড়াও কয়েক শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করবেন তাদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী মুসলিমকেও শহীদ হিসেবে গণ্য করা হয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি নিহত মুসলিমদের শাহাদাতের মর্যাদা দান করুন আহতদের দ্রুত সুস্থতা দিন শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনকে আল্লাহ সাবরে জামিল অবলম্বনের তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোন একটু ভাবুন এই যে দুর্ঘটনা ঘটে গেল এর ঠিক আগ মুহূর্তের কথা চকবাজারের যে জায়গাটি আক্রান্ত হল যারা আক্রান্ত হলেন সেই মানুষগুলো তখন কি করছিল রোজকার মতো চার বন্ধু গল্প আড্ডায় মগ্ন ছিল যাদের চারটি পুড়ে যাওয়া খুলি সেখানে পড়ে থাকতে দেখা গেছে পাশের কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল তার সম্পূর্ণ করা যায়নি যে রাস্তায় বিস্ফোরণ হল সেই পথ দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছিল তার যাত্রীরা আর গন্তব্যে পৌঁছতে পারেনি সেই ফুটপাতে জীবনের স্বপ্ন বোনা পণ্যের পশরা সামনে নিয়ে বসে থাকা মানুষগুলো সেখানেই পুরে কয়লা হয়ে গেছে হোটেলের টেবিলে খাবার নিয়ে বসে থাকা মানুষগুলো কিংবা আক্রান্ত ভবনগুলোর সেই সন্তান সম্ভবা জননী তাদের অনেকেই হয়তো ভেবেছিল আগামীকাল থেকে নামাজ পড়ব দিনের পথে চলব কিংবা কারো হয়তো কোনো ইচ্ছাই জাগ্রত হয়নি দিনের পথে আসার তারা আজ সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এই দোয়াই করি তবে প্রিয় ভাই আমার মৃত্যু এভাবেই অতর্কিত এসে পড়বে আর আপনি শুধু ভাবতেই থাকবেন যে কাল থেকে ঠিক হয়ে যাব আগামীকালের প্রভাত পর্যন্ত আপনার হায়াত আছে কিনা তা কি করে নিশ্চিত হলেন আল্লাহর ডাক যখন এসে যাবে তা সামান্যতম সময়ও বিলম্ব করবে না তাই আসুন ভাই আমার অনন্ত জীবনের প্রস্তুতি আজ এখন থেকে শুরু করি তার দুয়ারে গিয়ে আত্মসমর্পণ করি তিনি সমর্পিত বান্দাকে ভালোবাসেন মিছে মরিচিকার পেছনে আর কতকাল ছুটবেন সংকল্পবদ্ধ হন জীবনটাকে দিনের জন্য উৎসর্গ করুন দেশবাসীকে বলবো এসব দুর্ঘটনা আমাদের পাপের ফসল আল্লাহ বারবার সতর্ক করছেন যেন ব্যাপকভাবে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে সবাই তৎপর হই ঘটনার কিছুদিন পরই সব যেন আগের মতো হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর মানে যখন ব্যাপকভাবে হতে থাকে তখন আল্লাহ জমিনবাসীর দোয়াও কবুল করেন না আমাদের উপর সেই ভয়াবহ অবস্থা আসার পূর্বেই যেন আমরা দিনের পথে ফিরে আসতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ